ইতিহাস নিয়ে মাস্টার্স করলেও সাহিত্য চর্চাই ছিল তার প্রথম প্রেম যার ফল গত পনেরো বছর ধরে সাহিত্য রচনা করে চলেছেন তিনি দু সালে তার রহস্য গল্প সংকলন কালো ঘুড়ির জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পান শিশু কিশোর একাডেমি পুরস্কার আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছেন মিগু ছগোল লেখক হান্স এবং নামচি গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার আমি অগ্নি শুরু হচ্ছে মিগু ছোগলের পুঁথি আইস অ্যাক্সটা একটা বরফের চারমুড়ে গেঁথে হতাশভাবে শেরপা নামছি বলল আর ঘন্টা খানেকের মধ্যেই অন্ধকার নামবে তুষার ঝড়ও শুরু হবে দেখা গোঁজার কোনো জায়গাই নেই কাল দিনের আলো যখন ফুটবে তখন অন্তত পনেরো ফুট নিচে চাপা পড়ে থাকবে আমাদের দেহ আর কেউ কেউ আমাদের খুঁজে পাবে না নামচির কথা শুনে আমি আর হান্স একবার চারপাশে তাকালাম যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু বরফ আর বরফ নেপাল হিমালয় উত্তুঙ্গ শিখররাজি রাত্রি নামার প্রতীক্ষায় কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই আমরা এখানে দাঁড়িয়ে আছি বারো হাজার ফুট উচ্চতায় তিন হাজার ফুট নিচে ফেলে এসেছি বেস ক্যাম্প গ্লেসিয়ার বে এখন নিচে নামার চেষ্টা করা মানে সরাসরি মৃত্যুকে আমন্ত্রণ জানানো আবার সামনে কোন দিকে যে এগোব তা এখনো জানা নেই পথ হারিয়েছি আমরা সামনে রাত্রি আসছে অতএব হানস রুমেনিয়ার লোক বেশ শক্তপোক্ত ধাঁচের লোক ইউরোপের বেশ কয়েকটা পিক এক্সপিডিশনে গেছে পাহাড় বা বরফ ওর কাছে নতুন কিছু নয় কিন্তু তার চোখেও কেমন একটা হতাশার ভাব লক্ষ্য করলাম আমার মনে পড়ল রিমচেন মনেস্ট্রির অধ্যক্ষ চেন পোর সাবধান বাণী আপনারা মিগু ছগল কুম্ফায় যাবেন না সে পথ বড় দুর্গম তুষার ঝড়ে বহু মানুষ হারিয়ে গেছে ও পথে তাছাড়া ওই গুম্ফায় নানা অদ্ভুত ব্যাপার আছে ওখানে ওখানে আপনাদের না যাওয়াই ভালো মৃদু তুষারপাত শুরু হলো তার সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসের ঝাপটা কোথায় যাব আমরা এই দুর্গম বরফাবৃত প্রান্তরে দাঁড়িয়ে অনুভব করলাম বৃদ্ধ লামা চেনপোর কথা শুনলেই ভালো হতো আট ঘন্টা ধরে এই বরফ রাজ্যে ঘুরে বেড়াচ্ছি কিন্তু মিগু ঝোগল চিহ্ন কোথাও নেই চেনপো আমাদের সাবধান বাণী শোনালেও তিনি কিন্তু মিগু ঝোগল মনস্ট্রির সন্ধানে আমাদের অভিযানের নেপথ্য ভূমিকা পালন করেছেন আমি বৌদ্ধ শাস্ত্র গবেষক সুকুমার রক্ষিত আর হান্স ভেষজ বিজ্ঞানী স্ব প্রয়োজনে কিছুদিন আগে নেপালের রিমচেন মনস্ট্রিতে এসেছিলাম মনস্ট্রির লাইব্রেরিতে কাজ করার জন্য বেশ কিছু প্রাচীন বৌদ্ধ পুঁথি আছে সেখানে বলা বাহুল্য সেখানে মঠাধ্যক্ষ চেনপোর আতিথ্যেই আমরা ছিলাম একই জায়গাতে থাকা ও লাইব্রেরিতে কাজ করার সূত্রে হানসের সঙ্গেও আমার পরিচয় সেখানে যাই হোক কাজের জন্য প্রাচীন পুঁথি ঘাঁটতে ঘাঁটতে আমরা বেশ কয়েকটা পুঁথিতে ব্রহ্ম পুঁথি নামে পালি ভাষায় লিখিত এক পুঁথির উল্লেখ পাই যে পুঁথিতে নাকি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কৌশল সহ বহুবিধ মারণ রোগের ভেষজ প্রতিষেধকের খোঁজ দেওয়া আছে কৌতূহল নিরসনের জন্য আমরা এ ব্যাপারে চেনপোকে জিজ্ঞেস করতেই তিনি বললেন হ্যাঁ এই পুঁথি সত্যি আছে নেপাল হিমালয়ের তুষারাবৃত অঞ্চলে অবস্থিত এক মঠে মঠাধ্যক্ষের নাম মেঘু ছগল তার নাম অনুসারে ওই মঠের নাম মেগু ছগল অন্ধ মানুষ অতি বৃদ্ধ তার বয়স নাকি তিনশো বছর তিব্বতের প্রাচীন ছগল রাজবংশে তার জন্ম ব্রহ্মপুথিও ওই রাজবংশের সম্পত্তি আরও দুজন অন্ধ বৃদ্ধ লামাকে নিয়ে তিনি ওই মঠে সেই পুঁথির রক্ষণাবেক্ষণ করেন আর ব্রহ্মজ্ঞান চর্চা করেন প্রকৃতি মানুষ জীবজগৎ সম্পর্কে বহু গুড় তত্ত্ব লিপিবদ্ধ হয়ে আছে ওই পুঁথিতে লামা চেন পোয়ের এই কথা শোনার পরেই সঙ্গে সঙ্গে আমাদের কর্তব্য ঠিক করে নিয়েছিলাম আমি ও হাঁস ও পুঁথি আমাদের দেখতেই হবে এরপর আমরা চেনপোর কাছ থেকে রাস্তা জেনে তার তাঁর নিষেধ অগ্রাহ্য করে মাত্র কয়েকদিনের প্রস্তুতিতে রওনা দিয়েছিলাম মিগু ঝোগলের মঠের সন্ধানে সঙ্গে নিয়েছিলাম গাইড নামচিকে ও অনেকদিন আগে একবার এ পথে এসেছিল দূর থেকে দেখেছিল মঠটা তুষারপাত ক্রমশ বাড়ছে অসহায় আমরা আমি হতাশভাবে বলতে যাচ্ছিলাম তাহলে এখানে এইভাবে মৃত্যুই কি আমাদের ভবিতব্য ঠিক সেই সময় হঠাৎ হান্স বলে ওঠে আরে ওই দেখুন কি একটা প্রাণী ওই যে হান্সের দৃষ্টি অনুসরণ করে আমি আর নামছি তাকে দেখলাম আমাদের বেশ কিছুটা দূরে বরফের সঙ্গে প্রায় মিশে দাঁড়িয়ে আছে সাদা রঙের এক চতুষ্পদ জন্তু তুষার ঝড়ের জন্য তাকে ঠিকমতো চেনা না গেলেও মনে হচ্ছে সেটা কুকুর জাতীয় কোনো প্রাণী হবে দূর থেকে সে তাকিয়ে আছে আমাদের দিকে তাকে দেখার সঙ্গে সঙ্গেই নামছে আমাদের বলল প্রাণীটাকে প্রাণীটাকে অনুসরণ করতে হবে আমাদের নিশ্চয়ই কাছাকাছি কোনো গর্তে বা পাহাড়ের ফাটলেও রাস্তা না কিছু কিছু গিয়ে সেরকম কোনো আস্তানাতে মাথা গুঁজে তুষারপাতের হাত থেকে রাতে যদি নিজেদের বাঁচাতে পারি তবে তবে শেষ পর্যন্ত হয়তো আমরা বেঁচে যাব এসো এই বলে সে আইস অ্যাক্সটা তুলে নিয়ে যেদিকে প্রাণীটা সেদিকে এগোল প্রাণীটাও চলতে শুরু করলো সঙ্গে সঙ্গে আমরাও এগোলাম প্রাণীটা ধীর গতিতে চলছে মাঝে মাঝে থামছে পেছনে তাকাচ্ছে আবার চলছে তুষারপাতের মধ্যে দিয়ে নির্দিষ্ট দূরত্ব রেখে আমরাও তাকে অনুসরণ করছি কোন দিকে চলছি আমাদের কোনো ধারণা নেই বরফের ঢাল বেয়ে একসময় ওপরে উঠতে শুরু করলো প্রাণীটা আমরাও তাই করলাম বেশ উঁচু ঢাল পা ফসকালে কয়েক হাজার ফুট নিচে গড়িয়ে পড়তে হবে অতি সাবধানে উঠতে শুরু করলাম আমরা বেশ কিছুক্ষণ ধরে ওপরে ওঠার পর আমরা যখন ঢালের প্রায় মাথায় এসে পৌঁছে গেছি ঠিক তখনই কোথায় যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল প্রাণীটা দাঁড়িয়ে পড়লাম আমরা হান্স প্রায় আর্তনাদের স্বরে বলে উঠল যা এবার কি হবে নামছি বলল পিছনে ফিরে তো লাভ নেই ঢালের মাথায় ওঠা যাক পর কপালে যা আছে হবে তার কথা শুনে অবসন্ন শরীরগুলো নিয়ে কোনো রকমে ওপরের দিকে এগোতে থাকলাম আমরা যা হোক কোনো রকমে একসময় ওপরে আমরা উঠে এলাম ওপরে ওঠার সঙ্গে সঙ্গেই তুষারপাত হঠাৎ যেন বন্ধ হয়ে গেল আর তারপরেই সামনে তাকে আমরা যা দেখলাম তাতে আনন্দে কিছুক্ষণের জন্য কথা হারিয়ে ফেললাম আমরা তিন দিকে পাহাড়ের ঢালের মধ্যে বরফাবৃত চত্বরের মধ্যে দাঁড়িয়ে আছে ভগ্ন প্রায় এক প্রাচীন মনস্ট্রি তার ঢালু ছাদ বরফে ঢেকে গেছে চারপাশে শুধু বরফ আর বরফ সম্ভবত এটাই ছিল মিগু ছোগল গুম্ফা যার খোঁজে মৃত্যু মুখে পতিত হতে চলেছিলাম আমরা সেই প্রাণীটাকেও আবার দেখতে পেলাম মঠের তরুণের সামনে দাঁড়িয়েছিল সে তারপর ভিতরে অদৃশ্য হয়ে গেল সম্ভবত মঠের পোষা কুকুর হবে ওই তাহলে আমাদের পথ দেখিয়ে এখানে এনেছে আনন্দে আত্মহারা হয়ে আমরা পরস্পরকে জড়িয়ে ধরার পর এগোলাম মনাস্ট্রির দিকে মনেস্ট্রির সামনে ছোট্ট চত্বরটায় দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা চোরতেন বা ধর্মীয় স্তম্ভ সেগুলো চত্বরের মতোই বরফে মোড়া কাছে গিয়ে বুঝতে পারলাম মনস্ট্রিটা যত প্রাচীন মনে হয়েছিল আসলে তার চেয়েও প্রাচীন স্থানে স্থানে পাথর কাঠ খসে পড়েছে বিবর্ণ হয়ে গেছে মন্দির গাত্রের অলঙ্করণ মনস্ট্রি প্রবেশদ্বারের দুপাশে পাথরে খিলানে খোদিত আছে মালা শোভিত বিকট দর্শন মূর্তি তাদের দেহের নানা স্থানও খসে পড়েছে তবে তার জন্য সম্ভবত ওই বিকট মূর্তি দুটোর বিভৎসতা আরো বৃদ্ধি পেয়েছে গুম্ফার মাথায় বাতাসে উড়ছে বিবর্ণ হয়ে যাওয়া শত ছিন্ন এক ধর্মীয় পতাকা বা লুমদার আমরা চত্বর পেরিয়ে মনেস্ট্রির সামনে গিয়ে দাঁড়াতেই তার ভেতর থেকে বেরিয়ে এলেন মুন্ডিত মস্তক নুবজ অতিবৃদ্ধ এক মানুষ পরনে বৌদ্ধ সন্ন্যাসীর মতো লাল চাদর আর স্নান অসংখ্য বলিরেখা আঁকা তার মুখে আর তার পেছনে পেছনে বেরিয়ে এলেন আরো দুজন তারাও মুন্ডিত মস্তক বৃদ্ধ তবে তাদের পরনে সাদা পোশাক তাঁদের দৃষ্টি দেখে আমরা একটা জিনিস বুঝতে পারলাম তারা তিনজনেই অন্ধ আমাদের উপস্থিতি অনুভব করলেন তারা মুহূর্ত খানিক চুপ করে থাকার পর প্রথমে আগত লামা আমাদের উদ্দেশ্যে বললেন এই প্রাচীন গুম্ফায় মেগু ছগল আপনাদের স্বাগত জানাচ্ছে তিব্বতী ভাষায় তিনি কথা বললেও পেশাগত কারণে ভাষাটা আমাদের জানা তাই তার কথা বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম তিনি লামা মিগু ছগন এরপর আমাদের পরিচয় দিয়ে যখন আমাদের আসার কারণ ব্যাখ্যা করতে যাচ্ছি তখন তিনি আমাদের অবাক করে দিয়ে বললেন আমি জানি আপনারা এসেছেন ব্রহ্মপুথির জন্য হ্যাঁ ও পুঁথি এ মঠেই রক্ষিত আছে আপনারা দেখতে পাবেন সে পুঁথি আসুন ভেতরে আসুন শুনেছি অনেক তিব্বতী লামা নাকি দৈব ক্ষমতা সম্পন্ন হন মিগু ছগল হয়তো সেই ক্ষমতার অধিকারী মিগু ছগল আমাদের নিয়ে মঠের ভেতরে প্রবেশ করলেন অতি প্রাচীন মঠ বহুবিধ প্রাচীন শিল্পবস্তু ছড়িয়ে আছে ভিতরে প্রাচীন বুদ্ধমূর্তি বিভিন্ন চিত্রকলা সোনার উপর কাজ করা সিল্কের থাঙ্কা যন্ত্র আরো কত কিছু একটা ঘরে এনে তোলা হলো আমাদের মিগু ছগল বললেন এইটা আপনাদের রাত্রিবাসের জায়গা খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিন তারপর সে পুঁথি দেখতে পাবেন আপনারা এই বলে মিগু ছগল অন্তর্হিত হলেন ঘরে রয়েছে কাঠের তৈরি কিছু আসবাব আর রয়েছে একটা চর্বির তেলের প্রদীপ সে আলো ছড়াচ্ছে ঘরে কিছুক্ষণ পরে মিগু ছগলের সঙ্গী সাদা পোশাক পরা লামা দুজন ঘরে খাবার দিয়ে গেল খাবার দেবার সময় লক্ষ্য করলাম লামা দুজনের হাতে বিরাট বিরাট বাঁকানো নৌকা সম্ভবত বহু যুগ নখ কাটেননি তারা মাখনের মণ্ড দেওয়া দইয়ের মতো খাবার বেশ তৃপ্তি করে খেলাম দেহে বল এলো খাওয়ার পর জানলায় দাঁড়িয়ে নামচি আমাদের বলল সাহেব কি অদ্ভুত ব্যাপার একবার দেখুন চারপাশের পাহাড়ে তুষার ঝড় হচ্ছে কিন্তু মঠের চত্বরে কোনো ঝড় নেই সাহেব সাহেব মঠের চত্বরে কোনো ঝড় নেই জানলার কাছে গিয়ে আমরাও দেখলাম ব্যাপারটা সত্যি বড় অদ্ভুত ব্যাপার যেন কোনো জাদুমন্ত্রে ঝড় প্রবেশ করতে পারছে না মঠ চত্বরে কেউ যেন মঠের চারপাশে অদৃশ্য দেওয়াল তুলে ঝড়ের গতিরুদ্ধ করে দিয়েছে এর কিছুক্ষণের মধ্যেই বাইরে ঝুপ করে অন্ধকার নামল আর তার সঙ্গে সঙ্গে কাঁচের শাঁসির ভাঁক গোলে ঘরে প্রবেশ করতে লাগল সুতীক্ষ্ণ ঠান্ডা বাতাস তার থেকে বাঁচার জন্য আমরা তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিলাম তারপর প্রদীপের আলোতে লামা মিগু ছোগলের প্রতীক্ষা করতে লাগলাম বেশ কিছুক্ষণ পর মিগু ছোগল ঘরে প্রবেশ করলেন তার হাতে সযত্নে ধরা রেশম কাপড়ে মোড়া একটি জিনিস সেটা যে একটা পুঁথি তা তার আকার থেকেই বোঝা যাচ্ছে ব্রহ্মপুথি লামার হাতে ওটা দেখেই রোমাঞ্চ অনুভব করলাম ওর টানেই তো মৃত্যুর হাতছানি উপেক্ষা করে এত দূর ছুটে এসেছি লামা পুঁথিটা যত্ন করে টেবিলে নামিয়ে রেখে আমাদের উদ্দেশ্যে বললেন আপনাদের দেখার জন্য পুঁথিটা রেখে যাচ্ছি এ বড় অমূল্য সম্পদ তবে আপনারা এখানে আসতে দেরি করে ফেলেছেন মাত্র একদিন আপনারা এই পুঁথি দেখার সুযোগ পাবেন বহু যুগ আমরা এই মঠে কাটিয়েছি মাত্র কালকের দিনটা তারপরে আমরা এই মঠ চিরদিনের মতো পরিত্যাগ করে চলে যাব হিমালয়ের আরো গভীরে আরো কঠিনতম তপস্যার জন্য যে স্থান সাধারণ মানুষের পক্ষে অগম্য তার কথা শুনে আমি জানতে চাইলাম আচ্ছা এই পুঁথিতে সত্যি এমন কিছু লেখা আছে যা সাধারণ মানুষের অজানা হ্যাঁ এ পুঁথির প্রথম অংশে বিবৃত আছে ব্রহ্মজ্ঞান প্রকৃতিকে জাগিয়ে তোলার তত্ত্ব তবে কি জানেন এটা বোঝার জন্য বিশেষ জ্ঞান ও অনুশীলনের প্রয়োজন আর দ্বিতীয় অংশে আছে বিভিন্ন ওষুধির কথা দ্বিতীয় অংশটা হয়তো আপনাদের কাজে লাগতেও পারে হান্স বলে উঠল কিছু মনে করবেন না আপনাকে একটা কথা বলি এই পুঁথি আপনারা সাধারণ লোকচক্ষুর অন্তরালে রেখেছেন কেন আপনাদের কথা যদি ঠিক হয় তবে এই পুঁথি থেকে তো মানুষের প্রভূত উপকারের সম্ভাবনা আছে হান্সের বক্তব্য শুনে বৃদ্ধ লামা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার কথা হয়তো সত্যি কিন্তু প্রকৃতিকে জাগিয়ে তোলার যে অসীম ক্ষমতা এই পুঁথির রয়েছে তা কিন্তু ধ্বংসের কাজেও ব্যবহার করা যায় তাই লোকচক্ষুর অন্তরালে এই পুঁথিকে সযত্নে রক্ষা করেছি আমরা বলা যেতে পারে আপনারাই বাইরের পৃথিবীর প্রথম মানুষ যারা এই পুঁথি দেখবার সৌভাগ্য অর্জন করবেন এত কষ্ট করে আপনারা এসেছেন তাই আপনাদের ফেরালাম না এরপর কোনো মানুষ আর এই পুঁথির হদিস পাবে না আর কোনো কথা বললেন না লামা পুঁথি রেখে ঘর ছেড়ে ধীর পায়ে বেরিয়ে গেলেন মিগুঝোগল ঘর ছেড়ে বেরিয়ে পড়তেই সাগ্রহে আলোতে পুঁথি নিয়ে টেবিলে বসে পড়লাম আমরা রেশমের আবরণ উন্মোচন করতেই বেরিয়ে পড়ল তুলোট কাগজে লেখা সেই পুঁথি থরে থরে সাজানো বেশ কয়েক হাজার পৃষ্ঠা একটা অদ্ভুত প্রাচীন গন্ধ ছড়াচ্ছে তার থেকে অতি যত্নে পৃষ্ঠাগুলো ঘাঁটতে শুরু করলাম সময় এগিয়ে চলতে লাগল কালো কালির আঁচড়ে ফুটিয়ে তোলা হল ভাষাটা আমরা পাঠ করতে পারছি ঠিকই কিন্তু কিছুতেই তার মর্ম উদ্ধার করতে পারছি না ঘন্টা পাঁচেকের ব্যর্থ চেষ্টার পর পুঁথির প্রথম অংশের কিছুই বুঝতে না পেরে একসময় অধৈর্য হয়ে টেবিল ছেড়ে উঠে এগিয়ে গেলাম জানলার কাছে প্রদীপের চর্বি পুড়ে একটা ধোঁয়া আর কটু গন্ধের সৃষ্টি হয়েছে ঘরের মধ্যে জানলাটা খুললে যদি বাতাসে ঘরের বদ্ধ বাতাসটা কেটে গিয়ে মনটা একটু চনমনে হয় সেজন্য জানলা খুললাম আমি হান্স আর নামচিও সম্ভবত এক ঝলক তাজা বাতাস নেবার জন্য আমার কাছে এসে দাঁড়ালো জানালা খুলতেই প্রথমে আমার চোখে পড়লো জ্যোৎস্না আলোকিত বরফাবৃত পাহাড় শ্রেণীর অপূর্ব দৃশ্য মেঘ মুক্ত আকাশে রূপলি চাঁদের আলোতে বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর এরপরেই আমরা দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য আমাদের জানালার কিছু দূরে মঠের সামনের চত্বরে বরফে ঢাকা একটি স্তম্ভের নিচে বসে আছেন মিগু ছগল আর তার দুপাশে পাথরের মূর্তির মতো বরফের ওপর বসে আছে বিরাট সাদা দুটো কুকুর চাঁদের আলোতে ধপধপ করছে তাদের শরীর যেন জ্যোৎস্না চুইয়ে পড়ছে তাদের দেহ থেকে বেশ কিছুক্ষণ অবাক হয়ে তাদের দেখার পর হান্স বলল কুকুর দুটোকে দেখেছ কি বিশাল আর কি সুন্দর দেখতে আমি তার কথায় সহমত প্রকাশ করার আগেই নামছি বলল সাহেব ওগুলো কিন্তু কুকুর নয় ওগুলো তুষার নেকড়ে খুব হিংস্র প্রাণী সাহেব আমি ভুল বলছি না ও প্রাণী আমার আগে দেখা আছে সাহেব তার কথা শুনে চমকে উঠলাম আমরা তার মানে কি মিগু ছগল এমন কোনো জ্ঞানের অধিকারী যার দ্বারা হিংস্র প্রাণীকে বশ মানানো যায় আর এই জ্ঞানের আধার কি এই ব্রহ্মপুথি ব্যাপারটা চিন্তা করতে লাগলাম কিন্তু বেশিক্ষণ এরপর আমরা জানলার কাছে দাঁড়িয়ে থাকতে পারলাম না ঘরে আবার ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে জানলা বন্ধ করে আমরা আবার ফিরে এসে বসলাম আগের জায়গাতে এবার আমরা দেখতে শুরু করলাম পুঁথির দ্বিতীয় অংশ দেখলাম এ অংশ আমরা বেশ বুঝতে পারছি বিভিন্ন ভেষজ ঔষধির কথা বিবৃত আছে এ অংশে কোন রোগে কি গাছগাছড়া প্রয়োজন ও তাদের উৎস সন্ধানও বিবৃত আছে পাতার পর পাতায় বেশ কিছু মারণ রোগের প্রতিষেধক বিজ্ঞান যা এখনো আবিষ্কার করতে পারেনি তার খোঁজও দেওয়া আছে পুঁথিতে কৌতূহলের সঙ্গে আমরা এক একটা পাতা উল্টাতে লাগলাম আর বিস্মিত হতে থাকলাম সারা রাত যে কিভাবে কেটে গেল আমাদের তা বুঝতেই পারলাম না একসময় দেখি হাত ঘড়িতে ভোর পাঁচটা বাজে অথচ পুঁথির সিকি ভাগ পাতাও পাঠ করতে পারিনি আমরা আমি তাই হান্সকে বললাম এ পুঁথির বেশিরভাগটাই অপাঠ্য থেকে যাবে আমাদের কাছে হাতে তো মাত্র একটা দিন নোট টোট নেওয়া কিছুই আর করা যাবে না হান্স পুঁথি থেকে চোখ সরিয়ে কি যেন ভাবছিল আমার কথা শুনে হঠাৎ সে বলে উঠল সব করা যাবে কিছুতেই এ পুঁথি আর হাতছাড়া করব না আমি মানে সে এবার একটু ইতস্তত করে আমাকে চমকে দিয়ে বলল দেখো আমি ঠিক করেছি এ পুঁথি নিয়ে আমরা চলে যাব মাত্র তিনজন লোক তাও আবার অন্ধ বৃদ্ধ আমাদের আমাদের বাধা দেবার কেউ নেই বাইরে আলো ফুটলেই এই কাজ করার চেষ্টা করবো আমি উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম তার মানে আমরা লামাদের অসহায়তার সরলতার সুযোগ নিয়ে চুরি করব না না না না না না না না না এ হতে পারে না এ পুঁথি মঠের সম্পত্তি এটা নিয়ে ওরা যা করে করুক নামচিও আমার কথার সমর্থন করে বলল সাহেব ঠিকই বলেছেন তাছাড়া এ কাজে পাপ আছে ঠিকই বলছেন সাহেব হান্স বলল না এ পুঁথি নিয়ে যা খুশি করতে দেওয়া যায় না হয়তো ওরা এ অমূল্য পুঁথিকে ধ্বংস করে ফেলবে বহু অমূল্য গাছগাছড়া সন্ধান আছে এতে যা চিকিৎসা শাস্ত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে আর এই পুঁথির মূল্য কত হতে পারে তোমার ধারণা আছে বিলিয়ন ডলার্স বিলিয়ন ডলার্স ওই টাকা পেলে আমরা আরও ভালো গবেষণা করতে পারবো এই নামচিকেও আর পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতে হবে না পায়ের উপর পা তুলে সারা জীবন কাটিয়ে দিতে পারবে তার এই কথা শোনার পর নাম ছিল মুহূর্তের মধ্যে যেন মত পরিবর্তন ঘটে গেল সে বলল তেমন হলে আমি রাজি আছি আমি তবুও প্রতিবাদ করে বললাম না আমি তবুও রাজি না আমি সঙ্গে পুঁথি নিয়ে যেতে দেব না আমরা চোরের দল নই হান্স এবার উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে বলল বেশ তাহলে আপনি এই বরফের রাজ্যে পচে মরুন অথবা ওই লামাদের সঙ্গে হিমালয় পাড়ি দিন আপনি তো দেখছি চোখ থাকতে ওই লামাদের মতোই অন্ধ এই পুঁথি আমি নিয়ে যাবই বেশ রূঢ় শোনালো তার কণ্ঠস্বর তার কথা শুনে আমি যেন কি বলতে যাচ্ছিলাম কিন্তু তার আগেই টেবিলটা কিসের ধাক্কায় যেন নড়ে উঠল আর তারপর আমাদের চমকে দিয়ে টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো বিরাট বড় একটা প্রাণী মিগু ছগলের সঙ্গে যাদের দেখেছিলাম ঠিক সেই রকম এটি তুষার নেকড়ে টেবিলের পাশ থেকে ছিটকে সরে এসে আতঙ্কে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়লাম কিন্তু প্রাণীটা আমাদের আক্রমণ করল না আমাদের দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেল প্রাণীটা চলে যাওয়ার পর হান্স প্রথম বলল প্রাণীটা হঠাৎ দেখা দিয়ে বেশ চমকে দিল সম্ভবত যখন আমরা পুঁথিতে মগ্ন ছিলাম তখন খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে ও টেবিলের নিচে আশ্রয় নিয়েছিল আমরাই খেয়াল করিনি বাইরে দিনের আলো ফুটবে বলে চলে গেল যাই হোক এই কথা বলার পর সে আমার উদ্দেশ্যে বলল আপনি কি করবেন সিদ্ধান্ত নিন আমি নামচিকে নিয়ে বাইরেটা একবার দেখে আসি কথাগুলো বলে নামচিকে নিয়ে ঘর থেকে হান্স বেরিয়ে গেল আমি খোলা পুঁথির সামনে বসে ভাবতে লাগলাম কি করব ওদের সঙ্গে পুঁথি নিয়ে যেতে মন সায় দিচ্ছে না আবার ওরা চলে গেলে এই বরফের রাজ্য থেকে আমি একা ফিরব কিভাবে আধ ঘন্টা পর তারা আবার ঘরে ফিরে এলো উৎফুল্ল হান্স বলল আলো ফুটেছে বাইরে আলো ফুটেছে তুষারপাতও আর হচ্ছে না আমাদের বেস ক্যাম্পে নামার অন্য একটা পথও দেখতে পেয়েছি আমরা দ্রুত নেমে যাব রাত জাগার পর মিগু ছগল আর তার সঙ্গীরা মনে হয় ঘুমোচ্ছেন তাদের কোনো সাড়া পেলাম না ওই নেকড়ে দুটো মনে হয় চলে গেছে এটাই সুযোগ এটাই সুযোগ এই কথা বলে হান্স পুঁথিটাকে টেবিল থেকে তুলে নিয়ে এগুলো দরজার দিকে তার সঙ্গে নামছি আমি তাদের শেষবারের জন্য নিরস্ত্র করার চেষ্টায় বলে উঠলাম ভেবে দেখুন কাজটা কি ঠিক হচ্ছে আমার কথার জবাবে ঘর ছেড়ে বেরোতে বেরোতে হান্স বলল আপনার ইচ্ছে হলে আপনি আমাদের সঙ্গে আসুন নইলে এই ঘরেই থাকুন মনে রাখবেন আপনি কিন্তু আর ফিরতে পারবেন না হান্সের শেষ কথাটা শোনার সঙ্গে সঙ্গে কেমন আতঙ্ক সৃষ্টি হলো আমার মনে অনেকটা ইচ্ছের বিরুদ্ধেই তাদের অনুসরণ করলাম আমি মনেস্ট্রি ছেড়ে আমরা পা রাখলাম বরফাবৃত চত্বরে সূর্যোদয় হয়েছে তুষারপাত বন্ধ ভোরের আলোতে ঝলমল করছে চত্বরকে ঘিরে রাখা তুষার আবৃত পাহাড় শ্রেণী বেশ শান্ত পরিবেশ চারপাশে কেউ নেই আমার কিছুটা আগে পুঁথি নিয়ে হানস আর নামছি তাদের কয়েক পা পেছনে আমি নিঃশব্দে আমরা চত্বরটা পার হচ্ছি আমরা যখন চত্বরে ঠিক মাঝামাঝি পৌঁছে গেছি ঠিক তখনই আমাদের কানে এলো একটা গলা আপনারা কি পুঁথিটা নিয়ে চলে যাচ্ছেন কণ্ঠশাসনে চমকে পিছনে ফিরে দেখি মনস্ত্রী দরজার বাইরে এসে দাঁড়িয়েছেন মিগু ছোগল তার দুপাশে তাঁর সঙ্গী দুই লামা থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা প্রশ্নকর্তাকে বেশ শান্তই মনে হল তবে তার ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে হান্স একটু ইতস্তত করে সংক্ষিপ্ত উত্তর দিল আগে হ্যাঁ যাচ্ছি মিগু ছবল শান্তভাবেই বললেন আমরা অন্ধ অশক্ত বৃদ্ধ আপনারা পুঁথিটা নিয়ে যেতে চাইলে আপনাদের বাধা দেবার ক্ষমতা নেই তবে যাওয়ার আগে একটা অনুরোধ আছে অন্ধ হয়ে যাবার পর দীর্ঘদিন ওই পুঁথি পাঠে বঞ্চিত আমি আমার সহকারীদেরও ক্ষমতা নেই আপনি পুঁথির প্রথমাংশের অর্থ নির্ণয় করতে না পারলেও পাঠে নিশ্চয়ই সক্ষম আমার অনুরোধ আপনারা চলে যাবার আগে যদি ওই পুঁথির কিছু অংশ আমাকে পাঠ করে শোনান মেঘুঝোবলের অনুরোধ শুনে চুপ করে কি সিদ্ধান্ত নেবে তা সম্ভবত ভাবতে লাগলো হান্স তাকে চুপ করে থাকতে দেখে মিগু ছগল এরপর বললেন এতে আপনার উপকার হবে আমার সাহায্য ছাড়া ব্রহ্মপুথির গূঢ় তত্ত্বের অর্থ উদ্ধার করতে পারবেন না আপনি আপনাকে আমি অর্থ বুঝিয়ে দেব নেন পুঁথিটা খুলুন প্রথম অংশের অষ্টাদশ পৃষ্ঠা থেকে শুরু করুন পাঠ বেশ শান্ত সমাহিত স্বরে অতিবৃদ্ধ লাভা কথাগুলো বললেও আমার মনে হলো তার মধ্যে কোথায় যেন একটা প্রচ্ছন্ন নির্দেশ আছে কানের মধ্যে বিগু ছগলের কথাগুলো কেমন যেন অনুরণন সৃষ্টি করছে দেখলাম কয়েক মুহূর্ত মিগু ছগলের দিকে তাকিয়ে থাকার পর হান্স পুঁথিটা খুলে ফেলল তারপর সম্ভবত অষ্টাদশ পৃষ্ঠা খুঁজে নিয়ে পাঠ করতে শুরু করল গুজং ওয়াই তের সুফেন স্যামফেল বুয়ে Unangwar, Endro Nordzin Gase Kyong We Gon, Trile Kui Ral Soge. ঠিক সেই সময় Dorziek আবার কোথা থেকে যেন মৃদু তুষারপাত শুরু হলো Kin Chams ধীরে ধীরে পাঠ করছে হান্স Namko Gawagwe মিগু ছগল এক সময় বলে উঠলেন আরো জোরে আরো জোরে পাঠ করুন আপনার পাঠ আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না জোরে আরো জোরে পাঠ করুন মিগু ছবল এক সময় বলে উঠলেন দেখলাম তার নির্দেশ মেনে উচ্চ স্বরে পাঠ করতে শুরু করলো হান্স তুষারপাত মুহূর্তে মুহূর্তে যেন বেড়ে চলেছে আর তার সঙ্গে যেন বাতাসও বাড়ছে আমাদের দেহের ওপর প্যাঁচা তুলোর মতো বরফ জমছে আর তার মধ্যে দাঁড়িয়ে উচ্চস্বরে পুঁথি পাঠ করে চলেছে হান্স আলো যেন চারপাশে কমতে শুরু করেছে হঠাৎ আমার কেন যেন এবার ভয় করতে লাগলো আমার এরপর হঠাৎ চোখে পড়ল মনেস্ট্রির চারপাশ ঘিরে থাকা পাহাড়গুলোর দিকে পাহাড়গুলো যেন কাঁপছে একটা গুড় গুড় শব্দ আর প্রচণ্ড বাতাস এগিয়ে আসছে সেদিক থেকে আকাশ ছেয়ে যাচ্ছে অন্ধকারে হঠাৎ আমার মনে হল হানজের পুঁথি পাঠ সত্যি সত্যি প্রকৃতিকে জাগিয়ে তুলেছে ব্রহ্ম পুঁথির গূঢ় অর্থ কি তাহলে শব্দ ব্রহ্ম তাই কি মিগু ছগন উচ্চস্বরে পুঁথি পাঠ করতে বললেন হানজের কোনো কিছুই খেয়াল নেই সে যেন সম্মোহিতের মতো আরো উঁচু থেকে উঁচু গলায় পাঠ করে চলেছে তার কাছে নামছি সেও যেন বাহ্য জ্ঞানহীন পাথরের মূর্তি না হান্সকে থামাতেই হবে আমি চিৎকার করে থামাতে গেলাম কিন্তু বাতাসের ঝাপটা আমার গলার স্বর মুছে দিল একটা প্রচন্ড ঝড় হঠাৎ পর হান্সের হাত থেকে পুঁথিটা ছিটকে দিল রাশি রাশি পুঁথির পাতা উড়তে লাগলো প্রবল বাতাসে স্থানুর মতো দাঁড়িয়ে রইল হান্স আর এরপরই ঝড়ের মধ্যে অট্টহাসির শব্দ শোনা গেল তাকে দেখি নিজের জায়গায় দাঁড়িয়ে অট্টহাস্য করছেন লামা মিগু ছগল আর তার দুপাশে সেই লামাদের জায়গাতে দাঁড়িয়ে আছে বিরাট দুটো তুষার নেকড়ে লাল জীব আর হিংস্র সাদা দাঁত বের করে তারাও যেন হাসছে আশেপাশের স্তম্ভগুলো বরফ খসে পড়ে পড়ে তার ভেতর থেকে বেরিয়ে আসছে বিভৎস সব মূর্তি কান ভাটানো ঝড়ের শব্দ দেখলাম আশেপাশের পাহাড় থেকে লক্ষ লক্ষ টান বরফের চাই নিজে মনেস্ট্রির চত্বরের দিকে ঝড়ের গতিতে নেমে আসছে আমাদের পিষে ফেলার জন্য আর তার মধ্যে শোনা যাচ্ছে লামা মিগু ছগলের রক্ত জল করা হাসি ঝড়ের ধাক্কায় ছিটকে পড়লাম আমি মুহূর্তের মধ্যে অন্ধকার নেমে এলো চোখে জ্ঞান হারাবার আগে শুধু শুনতে পেলাম মিগু ছগলের হাসির অনুরণ বড় দল আবার ওপরে উঠল হানজের খোঁজে কিন্তু তখন সেখানে হানস নামচি বা মিগুছবল গুম্ফার কোনো চিহ্ন নেই শুনছিলেন মিগু ছগলের পুঁথি রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত গল্প পাঠে ও লেখকের ভূমিকায় দিক লামা মিগু ছগলের চরিত্রে জগন্নাথ বসু হান্সের ভূমিকায় সমক চেনপোর চরিত্রে মি নামচি এবং গল্পের সূত্রধার আমি অগ্নি ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ শব্দগ্রহণ ও পর্ব পরিচালনায় গোধূলি বিশেষ উপদেষ্টা দ্বীপ মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ খড়গপুরের শ্রোতা শ্রী দেবাশিস পাল চৌধুরীকে আমাদের এই গল্পটির সন্ধান দেওয়ার জন্য একই সঙ্গে আমরা কৃতজ্ঞতা জানাই লেখক শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হল হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা মিগু ছগলের পুঁথি আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স